হকের পথে লড়িয়া মরণ জুলুমের অবসান করিয়া বেদন হকের পথে লড়িয়া মরণ জুলুমের অবসান করিয়া বেদন খোদার দিনের নিশানুরাতে রাতে খোদার দিনের নিশানু রাতে খোদার দিনের নিশানু রাতে লড়ব মোরা সারাক্ষণ আমরা হাম সব জাগরুন হাম সব জাগরুন হাম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় এক আল্লাহর নামে যিনি নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত উপাসনার জন্য তিনি সৃজন করেছেন আশরাফুল মাখলুকাত তার নিপুণ হাতে জানো কি বন্ধু জানো কি তুমি শুধু তার করুণায় আজানের মিষ্টি সুরে প্রভাত আসে কুসুমভাগে শুধু তার করুণায় শুধু তার করুণায় পাখিদের গুঞ্জনে শিশুদের কল্লোলে সূর্যের দীপ্তি ফুল শাখে হিল্লোলে বাতাসের সৌরভে আকাশের নীলিমায় সবুজের গৌরবে আবিরের লালিমা শুধু তার করুণা যখন সৃষ্টির দিকে তাকিয়ে থাকি কখনো চৈতি হাওয়ায় গুমড়ে ওঠে মন সেই অমূল্য প্রভাতটিকে আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলার সন্ধ্যা তারা পুবের অরুণ রবি তুমি ভালোবাসো তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবে যুগ যুগান্তর কেটে যাবে তোমার প্রশংসা নাহি ফুরাবে তোমারই নাম যতই জপে ততই মধুর লাগে তোমার নামের সূর্য ভাসে প্রেম হৃদয়ে জাগে ওনাম জপে হজরত আদম পেলেন গুনাহ মাফি অগ্নিকুণ্ডে ইব্রাহিমের ওনাম ছিল কাফি জনম জনম যদি গাহি কবু ফুরাবে না তোমার প্রশংসা এবং দয়ার সীমানা অসহায় এই বান্দা আমি তাই তো তোমার দিদারে দেওয়ানা হ্যাঁ বন্ধুরা সেই মহান সৃষ্টিকর্তার একগুচ্ছ করুণার অমূল্য সুধানি শুরু করছি বিশিষ্ট সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী শিহাব মাহমুদের কণ্ঠে মন মাতানো গান নিয়ে একক অডিও অ্যালবাম দিদারে দিওয়ানা দিদারে দিওয়ানা দিদারে সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ